সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র রজব মাস দুয়ার মাস এবাদতের মাস আল্লাহর রহমত ও বরকত পাওয়ার মাস তাই পবিত্র কোরআনের ওই আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি যে আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে অদ ও রব্বাকুম তদরওয়ান ওয়া খুফিয়াতান নিজের প্রতিপালককে ডাকো স্মরণ করো গোপনে একা কাতর হয়ে মানুষ অন্যর সামনে কোনো জিনিসের যদি দাবি করতে হয় বা প্রয়োজনে যদি চাইতে হয় তো লজ্জাবোধ করে জানি না সে দেবে কি দেবে না কিন্তু এখানে আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন সে স্বয়ং নিজে বলছে তোমরা আমার কাছে চাও অনি জিবলা কুম দোয়া করো আমি কবল করব মানে দাবি করো আমি সেটাকে পূরণ করব তো তারপরেও যদি কেউ আল্লাহর কাছে না আছে আল্লাহর কাছে দাবি না করে আল্লাহর বান্দাদের কাছে দাবি করে অন্যদের কাছে যায় তো মনে রাখবেন এতে আল্লাহ অসন্তুষ্ট হয় কেননা যার কাছে আমি যাচ্ছি যে বান্দার থেকে আমি আশা নিয়ে আছি তাকেও সেই আল্লাহ দিয়েছে আমরা প্রতিদিন নামাজে বলছি ইয়া না আবুদ ওয়া ইয়াকা নাস্তাইন হে আমার প্রতিপালক আমি শুধু তোমার উপাসনা করি তোমার এবাদত করি ইয়া কানা আবুদ শুধুমাত্র তোমার এবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন আর শুধু তোমার কাছেই সাহায্য চাই মদত চাই নামাজে আমরা বলছি মসজিদে বলছি কি ঘরে নামাজের পার্টিতে দাঁড়িয়ে আল্লাহর সামনে এইভাবে বলছে যে শুধু তোমার উপাসনা করি আর তোমার কাছে মদত চাই কিন্তু নামাজের পরে মসজিদে বাইরে এসে আল্লাহর বান্দাদের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছি বা আল্লাহর বান্দাদের কাছে আশা নিয়ে যাচ্ছি আগে আল্লাহর কাছে আশা জানান অন্তর থেকে একবার বিশ্বাস রেখে চেয়ে দেখুন হয়তো দেরি হতে পারে কথায় বলে আল্লাহ কে দের হ্যাঁ অন্ধের নেই হ্যাঁ মানে দেরি হতে পারে কেননা আমরা কোন জিনিস কখন পেলে সেটা আমাদের জন্য উত্তম হবে বা মঙ্গল হবে আমরা জানি না আল্লাহ জানে তাই হাদিসে এভাবে উল্লেখ হয়েছে যে আল্লাহ তোমাকে ওটা দেয় না যেটা পেলে তুমি খুশি হবে বা তুমি যেটাকে নিজের প্রয়োজন মনে করছো আল্লাহ তোমাকে তাই দেবে বা ততটুকু দেবে বা তাই দেয় যেটা তোমার জন্য মঙ্গল হয় আর অনেক অনেক সময় দাবি করার পরেও আমরা সেটা পাই না যেটা আল্লাহর নজরে আমাদের জন্যে অমঙ্গল আমাদের জন্যে লাভদায়ক নয় হয়তো তার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি বিশেষ করে এই ধন দৌলত পেয়ে অনেকেই আল্লাহকে ভুলে যায় যখন তারা দরিদ্র থাকে গরিব থাকে খুব আল্লাহকে স্মরণ করে করতে থাকে কিন্তু যখন ধন দৌলত আসে দরিদ্রতা দূর হয়ে যায় জীবনে সুখ শান্তি আসে তখন তারা আল্লাহকে ভুলে যায় তাই ওই জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসে নিজের সঙ্গে জড়িত রাখার জন্যে যাতে আল্লাহকে আমরা ভুলে না যাই বা আল্লাহর দরবার থেকে দূরে না চলে যাই তাই আমরা সবসময় কোনো না কোনো পরীক্ষার মধ্যে থাকি কোনো কোনো দুঃখের মধ্যে থাকি কোনো না কোনো কষ্টের মধ্যে থাকি শারীরিক কষ্ট হোক মানবিক কষ্ট হোক আর্থিক সংকটের মধ্যে হোক কোনো না কোনোভাবে সবসময় এমন একটা সমস্যার মধ্যে আমরা থাকি যার মাধ্যমে আমরা সবসময় আল্লাহর থেকে জড়িত থাকতে পারি বা আল্লাহকে স্মরণ করতে থাকি আর এটাই হচ্ছে একটা মমিনের পরিচয় তাই হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন চল্লিশ দিন যদি তুমি কোনো কোনো পরীক্ষায় না পড়ো ক্ষতিগ্রস্ত না হও কোনো বিপদ না পড়ো কি তুমি যদি অসুস্থ না হও চল্লিশ দিন যদি তোমার জীবনে কোনো অশান্তি না আসে তো তুমি তোমার ইমানের সম্পর্কে একবার চিন্তা করো তুমি হয়তো আল্লাহ নজরে ওই মমিন নও যে মমিনকে আল্লাহ ভালোবাসে কেননা পরিষ্কার আল্লাহ বলছে চল্লিশ দিনে কমসে কম একবার আল্লাহ মমিনের পরীক্ষা নেয় বিভিন্ন বিষয়ের মাধ্যমে কখনো দুঃখ কষ্টের মাধ্যমে কখনো শারীরিক অসুবিধার মাধ্যমে মানে সে সবসময় কোনো না কোনো একটা পরীক্ষা নিজের জীবনে মনে করবে বা অনুভব করবে তাই যারা দরিদ্রতার মধ্যে আছে তাদেরকে শুকর করা উচিত যে আল্লাহ তাদেরকে নিজের সঙ্গে জড়িত করে রেখেছে এই দুনিয়ায় যে যত ধন দৌলত পাবে তার হিসেব কিন্তু তত কঠিন হবে আর যার ধন দৌলত বা দুনিয়া কম হবে তার হিসেব তত সহজ হবে তো আল্লাহ অনেক অনেক সময় আমাদের পরকালকে উজ্জ্বল বা ভালো দেখতে চায় তাই আমাদের এই জীবনকে হয়তো ওইরূপ করে দেয় না যে বা যেরূপ আমরা চাই আমরা তো অনেক কিছু চাই কিন্তু সেটা হয় না হয় সেটা সেটা যেটা আল্লাহ চায় তাই হাদিসে কুদসিতে এরশাদ হচ্ছে আয় মেরে বান্দে তো ও করতে হয় যে তু চাহতা হয় पर होता हुआ है जो मैं चाहता हूँ तो वो कर जो मैं चाहता हूँ फिर वो होगा जो तू चाहता है অর্থাৎ আল্লাহ বলছে হাদিসে কুস্তিতে এ আমার বান্দারা তোমরা তা করো বা ওই কাজ করো যেটা তোমরা পছন্দ করো তোমরা চাও तुम वो करते हो जो तुम चाहते हो पर होता हुआ जो मैं চাই কিন্তু হয় কি যেটা আমি চাই যেটা তোমরা চাও সবসময় সেটা হবে এর কোনো গ্যারান্টি নেই তোমরা তাই করো যা তোমরা চাও কিন্তু হয় সেটা যেটা আমি চাই এবার আল্লাহ বলছে তোমরা তাই করো যেটা আমি চাই মানে আমার ইচ্ছা মতো কাজ করো আমি যেটা বলছি সেটা করো তখন তাই হবে যেটা তোমরা চাও বা তুমি চাও তো আমরা যদি নিজের মনোকামনা আশাকে পুরো করতে চাই তো তখন আল্লাহর হুকুম মেনে চলতে হবে ওইভাবে করতে হবে যেভাবে আল্লাহ চায় যখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর মসজিদ অনুযায়ী আমরা কাজ করব আল্লাহকে রাজি করব তখন আল্লাহ ফেরিস্তাদেরকে বলে আমার এই বান্দাকে আমার থেকে রাজি করো মানে এ যেন নিরাশ না হয় এর দাবিকে পূরণ করে দাও এর আশাকে পুরো করে দাও এ যা চাচ্ছেকে দাও তো আশা রাখি এই পবিত্র রজব মাস যেটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই পবিত্র মাসে আল্লাহর কাছে আমরা ওইভাবে দোয়া করব প্রার্থনা করব যেভাবে প্রার্থনা করার দরকার কাতর হয়ে চাওয়ার দরকার অসহায় নিরুপায় ব্যক্তি কিভাবে অতি প্রয়োজনের সময় কাতর হয়ে অন্যর কাছে দাবি করে আল্লাহ বলছে অন্যর কাছে যাওয়ার প্রয়োজন হবে না যদি তুমি একবার কাতর হয়ে আমার সামনে দাবি করো বা আমার সামনে নত হও তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আল্লাহর সামনে নত হই যদি আল্লাহর সামনে নত হই তখন অন্য কারো সামনে নত হওয়ার প্রয়োজন হবে না এটাই বাস্তব আর যখন আমরা আল্লাহর সামনে নত হব না তখন দুনিয়ার সামনে অন্য সামনে নত হতে হবে আর যখন আমরা আল্লাহর কাছে চাব তার হুকুমকে মেনে চলব তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনোকামনা আশাকে পুরো করবে ইনতানসুরুল্লাহ ইনসুরকুম ইসব্বেত আকদামকুম কোরআন আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবে আল্লাহর সাহায্য আমরা কি করে করব তরবি বলছেন আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহর হুকুমকে মেনে আল্লাহর হুকুমকে পালন করা আল্লাহর হুকুমকে মানা মানে এই হুকুম পালনের মাধ্যমে তার সহযোগিতা করে তার সাহায্য করছি তো যখন আমরা আল্লাহর হুকুমকে মেনে আল্লাহর সাহায্য করব তখন আল্লাহ বলছে আমিও তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদেরকে মজবুত করে দেব তোমরা অটল হয়ে যাবে তখন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না আমার রাস্তা থেকে দূরে নিয়ে যেতে পারবে না তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আল্লাহর পথের প্রতীক হয়ে সেরাতুল মুস্তাকিমের ওপরে আহলে বায়তের অনুগামী অনুসারীরা যে পথের ওপরে চলছে বা তাদেরকে যে পথের ওপরে চলার দরকার বা উচিত আমরা যেন সেই পথের ওপরে চলতে পারি বা সেই পথের প্রতীক হয়ে সরাতুল মুস্তাকিমের ওপরে যেন নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে এই ছোট ভূমিকাকে আমি স্মরণ রাখার জন্য অনুরোধ করছি আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আগে একটা কি দুটো লিখিত প্রশ্ন আছে ওটা পড়ে শোনাতে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেব এখানে প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম হুজুর রজম মাসে দুয়া রজম মাসে যে দোয়াটি প্রতি দিন প্রতি নামাজের পরে পড়তে বলা হয়েছে ওই দোয়াটি আমি যদি আরবিতে না পড়ে তার মানে বাংলায় বলি তো হবে আর আপনি যদি একবার ওই দোয়াটি ভালো করে পড়ে বুঝিয়ে দিতেন তো খুব উপকৃত হতাম দোয়া দোয়ায় স্মরণে রাখবেন হুজুর খোদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ এই পবিত্র রমজান রজম মাসে আমাদের সকলকে ওই সমস্ত দোয়া পাঠ করার তৌফিক দান করুক যে দোয়াগুলো ইমাম নবীরা আমাদেরকে তালিম দিয়েছেন এইভাবে দোয়া করতে বলেছেন আর যখন আমরা দোয়াগুলো বুঝে যে কি চাচ্ছি আল্লাহর কাছে অনেক সময় আমরা আরবিতে দোয়া পড়ি কিন্তু বুঝি না যে আল্লাহর কাছে আমরা কি দাবি করছি এই দুয়ার মধ্যে কি উল্লেখ আছে কিন্তু যখন আমরা সেটা বুঝে বলবো বা দোয়া করব তখন অন্তর থেকে দোয়া বাহির হবে তাই আশা রাখি আমরা চেষ্টা করব যে সমস্ত দোয়া আমাদেরকে পড়তে বলা হয়েছে বা নবী বা নবীর আহলেবাদ যে সমস্ত দুয়ার তালিম আমাদেরকে দিয়েছেন আমরা সেই দোয়াগুলো অর্থের সঙ্গে বুঝে সেগুলো পড়ব তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর প্রশ্ন রাখার জন্যে বিশেষ করে রজম মাসে প্রতিদিন প্রতি নামাজের পরে বিশেষ করে সকাল সন্ধ্যা নামাজের পরে একটি দোয়া পড়তে বলা হয়েছে আমি দোয়াটা আপনাদের সামনে ব্যাখ্যা করে বলতে চাই যাতে দোয়াটা পড়ার ইচ্ছা যেন সকলের মনে জাগে আর আশা রাখি এই দোয়াটা পড়লে একবার যে পড়বে এখানে রওয়ায়ত এভাবে উল্লেখ হয়েছে মোহাম্মদ জাকওয়ান ইমামের সাহাবি ইমামে জাফর সাদিক ইসলামের সাহাবি মোহাম্মদ সাকওয়ান ইমামে জাফর সাদিক ইসলামের কাছে আসছে এসে বলছে মাওলা রজব মাস পবিত্র আল্লাহর মাস এই মাসে এমন কোনো দুয়ার তালিম দিন যে দুয়াটি পড়লে আমি আল্লাহর কাছ থেকে নিজের মনোকামনা আশা পাব বা আল্লাহ আমার মনোকামনা আশাকে পুরো করবে এবং আমরা আল্লাহর পথের প্রতীক হয়ে চলতে পারবো বা আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে তখন ইমাম ইসলাম এই দুয়ার তালিম দিয়েছিলেন ইয়ামান আরজিও হলে কুল্লে খ্যার ওয়া আমান সখত ইন্দা কুল্লে শ্যার এই সেই পবিত্র জাত মানে আল্লাহ রব্বুল আলমিন যার থেকে সমস্ত মঙ্গল বা ভালোর কামনা করে মানুষ বা সমস্ত ভালোর আশা রাখে আর আমার সখত ইন্দাকুল্লেশার আর যখন মানুষ কোনো ভুল করে তো তার আজাব থেকে মুক্তি পাওয়ার জন্যে ক্ষমার আশা রাখে জাল্লা আমাদেরকে ক্ষমা করে দেবে আর নিজের আজাব থেকে মুক্তি দান করবে বা পাপের সময় সেই আল্লাহকে স্মরণ করে পাপ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে ইয়ামান জোলে কুল্লে খায়ের আমানো ইন্দা কুল্লে শারিন তার থেকে শান্তির কামনা করি আমরা মুসিবতের সময় ইয়ামা কাসিরা বিল কালিল অল্প চাইলে বেশি দেয় চিন্তা করুন আল্লাহর কাছে অল্প চাইলে আল্লাহ বেশি দেয় ইয়ামা ইয়তি মান আলো ইয়ামা ইয়তি মান সালো যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে দেয় এবং যে চায় না তাকেও দেয় মানে অনেক অনেক সময় আমরা না চেয়ে নিজের মনোকামনা আশা পেয়ে যাই চিন্তা করুন তাহলে যদি চাই তাহলে কেন দেবে না সে আল্লাহ আমাদের প্রয়োজনকে জেনে মনে করে বিনা দাবিতে আমাদের প্রয়োজন পুরো করে দেয় বাচ্চা জন্ম হওয়ার আগে কি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের বুকে দুধ তৈরি করে দেয় চাতে সে কষ্ট না পায় তার চাওয়ার আগে তার আশা পুরো করে দেওয়ার জন্য আল্লাহ সব কিছু প্রস্তুত করে দেয় তো এখানে দোয়া আমরা বলছি ইয়ামা ইয়তি মান সাল ইয়ামা ইয়তি মাল্লাম ইয়াসলো আল্লাহ তাকে দান করে যে চায় আর তাকেও দান করে যে চায় না ইয়াম আল্লাম ইয়র ইয়ারেফ ও তাহান্ন মিনু রাহমাত রাহমাতান যে আল্লাহকে চেনে না তার উপরও আল্লাহ নিজের রহমত বর্ষণ করে তাকে ভালোবাসে তা তাহান্ননান ও রাহমাতান মানে ভালোবেসে মায়া করে নিজের বান্দাকে আল্লাহ দিতে থাকে বা দেয় আতিনি বে মাসালাতি ইয়া কাজমিয়া খায়ের দুনিয়াওয়ালা আহ খায়রুল আখরা আল্লাহ আমার প্রয়োজনকে পুরো করো যে সমস্ত প্রয়োজন এই দুনিয়ায় বা যে সমস্ত জিনিসের আমি প্রয়োজন রাখবো আখেরাতে ই আতিনি বে মাসালাতি আমি যা কিছু দাবি করছি ইয়াকা তোমার থেকে জামিয়া খায়ের দুনিয়া দুনিয়ার সমস্ত মঙ্গল বা কল্যাণ মূল্যক জিনিস আমার জন্যে আমি তোমার কাছে দাবি করছি ও জামিয়া খায়ের আখরার আখরাতের সমস্ত মঙ্গল চাচ্ছি তোমার কাছে আল্লাহ তুমি সেটা আমাকে দান করো ওয়াসেফ আন্নিবে ইয়া ইয়াকা জামিয়া শারের দুনিয়া ওয়া শারের আখরার দুনিয়া ও আখরাতের সমস্ত কষ্ট দুঃখকে আমার থেকে নিবারণ করো আমার থেকে দূরে সরিয়ে দাও ফাইন্ন মন কোসেন মা আতাইত আল্লাহ তুমি যদি দান করো তো তোমার নেমাত কখনো কম হবে না ওয়াজিদ নিমেন ফজলকে ইয়া করিম নিজের করমে দয়ায় আমাকে বেশি থেকে বেশি আতা করো বা দান করো ইমাম বলছেন এইভাবে দোয়া করো আল্লাহ রজম মাসে যখন তুমি রোজা থেকে উপাসনায় থেকে বা নামাজের পরে যখন আল্লাহর কাছে এইভাবে দাবি করবে তখন আল্লাহ তোমার মনোকামনা আশাকে পুরো করবে এরপরে ইমাম আলাইসালাম নিজের দাড়িকে ধরে বলছিলেন ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম ইয়াদান্না আমা ওয়াল জুদ ইয়াদ আল মান্নে তল হরিম সাহেব আলান্নার এই সমস্ত ফজিলাত বা ইজ্জত ও জালালাতের মালিক ইয়াদাল জালাল বলে ইকরাম সমস্ত সম্মান ও জালালাতের মালিক যার নেমায়াল জুদ সমস্ত নেমাতের মালিক এবং করম কর্ণওয়ালা সেই আল্লাহ ইয়াদাল মান্নওয়া তল যে নিজের বান্দার উপরে সমস্ত প্রতিদান বা তাদের ইচ্ছা ও মনোকামনাকে পুরো করে আশাকে পুরো করে হারিম সাইবাতি আলান্নার আমার মনোকামনা আশাকে পুরো করো আর আমার এই দাড়িকে সাদা দাড়িকে আরবি ভাষায় সাহেবা বলে আমার এই দাড়িকে জাহান্নামের আগুনে হারাম করো বা জাহান্নাম থেকে মুক্তি দান করো তো তার যদি দোয়া কবুল হয়ে যায় তো ইনশাআল্লাহ ইমাম বলছেন তার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে আর সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই রজম মাসে এই সমস্ত দোয়া পড়ে যেন আমরা নিজের মনোকামনা আশা পেতে পারি বা আল্লাহর ওই বান্দা হতে পারি যে আল্লাহকে যাকে আল্লাহ ভালোবাসে কেননা আল্লাহর কাছে যারা চায় আল্লাহ তাদেরকে ভালোবাসে বান্দার বিলকুল উল্টো বান্দাদের কাছে চাইলে বান্দা রাগ করে কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে তো আল্লাহর কাছে আমরা চাইতে থাকব এবার এখানে আরেকটা প্রশ্ন পড়তে থাকি পড়ি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছে হুজুর আমার একটা প্রশ্ন ছিল আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলের নাম আমার ছেলের নাম মাহদি হাসান রেফাত আর আমার মেয়ের নাম মাইমুনা আখতার রুম্পা ডাকনাম রুম্পা ও ডাকনাম রুম্পা ও রেফাত নামগুলো ভালো কিনা একটু বলে দেবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার ভাই কবির হোসেন সাহেব আপনার ছেলে বা মেয়ের নাম খুব ভালো নাম মেহেদি হাসান খুব ভালো নাম আর ডাকনাম রফাত রফাত মানে উচ্চ স্থান রাখে যারা রফাত বুলান্দি উচ্চ স্থান ভালো নাম আর আপনার মেয়ের নাম মেমুনা আক্তার মেহমুনা শান্তিপূর্ণ ভালো নাম আর আক্তার মানে তারা তো আলহামদুলিল্লাহ আশা রাখি আপনার ছেলে বা মেয়ে দুজনেরই নাম ভালো কোনো অসুবিধা নেই আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই ও তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করি আপনার এত সুন্দরভাবে আমাদের বুঝাচ্ছেন শিখাচ্ছেন দিনের প্রচার করছেন আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক ভালো থাকবেন ছেলে মেয়ে আপনাদের মা বাবা ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন মৌলানা সাহেব আমার একটা প্রশ্ন হলো যে আমার একটা বান্ধবীর পিত্ততে স্ট্রং হয়েছে পাথর হয়েছে এখন আগে একটা ছিল সেখন এখন টুকরো টুকরো হইয়া অনেকটা এখন ও অনেক ওষুধও খেয়েছে এখন ডাক্তারে বলছে যে সেটা অপারেশন করার জন্য কিন্তু ও খুব ভয় পাচ্ছে তাই আমি আপনার প্রোগ্রাম দেখার জন্য ওকে অনেক আগেও বলেছি আর বলছি মৌলানা সাহেব এই যে কোরআন থেকে যে চিকিৎসা দিচ্ছে তুমি তার উপর একটু আমল করো এখন বলে কি দেখবো আমার তো সময় নেই তাই তুমি একটু প্রশ্ন করে আমার আমার কথা বলো যে আমার এখন ডাক্তার সাহেব অপারেশন করতে বলছে এখন আমার তো খুব ভয় লাগছে কিন্তু এর জন্য যদি আপনি কোনো চিকিৎসা বলে দেন সবচেয়ে উপকৃত হব আপনি এত সুন্দর ইসলামিক শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আমরা সেই শিক্ষায় লাভবান হইয়া আমরা নিজেরাও শিখছি আমাদের বান্ধবী আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে বলছি আপনার চ্যানেল দেখার জন্য আর বলছি যে এত সুন্দর করে বুঝায় এত মিষ্টি কথা বলে তোমাদের যদি একটু দয়া হয় রহম হয় আল্লাহ যদি হেদায়ত করে তাহলে তোমরা তার উপর একটু আমল করো তোমাদের রাস্তা সঠিক হবে কেননা তোমরা ভুল পথে চললো না এই দুনিয়া দুই দিনের এই দুই দিন পরে এই দুনিয়াতে কেউই থাকবে না তাই তোমরা এই মৌলানা সাহেবে এত সুন্দর করে কথা বুঝাই বুঝাচ্ছে বা শিখাচ্ছে আর সবার প্রশ্নর এত সুন্দর করে উত্তর দিচ্ছে একদম মনে প্রাণে ছুঁয়ে যায় আপনার কথা শুনে আপনার এক একটা প্রোগ্রাম আমি দশ দশ বার দেখি তাও আমার সারা দিন যদি বলে আপনার প্রোগ্রাম দেখার জন্য আমি তাও দেখতে পারবো আমি কোনো সময় আমি আমি এত ভালো লাগে এত ভালো লাগে যা তা আপনাকে আমি প্রকাশে বোঝানোর আমার ক্ষমতা নেই আপনি সবসময় সুস্থ থাকবেন আল্লাহ জানি আপনাকে সুস্থ রাখে ভালো রাখে নামাজে দোয়ার আগে আমার নিজের জন্য দোয়ার আগে সবসময় আপনার জন্য আমি সবসময় দোয়া করি আর আপনার বাল বাচ্চা মা বাবা আর চ্যালেন ভিন ভিনের যত সদস্য আছে এত সুন্দর করে আমাদের এই এই ইসলাম প্রকাশ করার জন্য এত মেহনত এত কষ্ট করছেন আর সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় আপাকি ভাবিমা আপনার ওয়াইসমেলের মেলের জন্যে বা আপনি যা কিছু আমাদের সম্পর্কে বলেছেন আমাদের চ্যানেল সম্পর্কে বা আমাদের অনুষ্ঠানকে নিয়ে আপনাকে আন্তরিক কৃতজ্ঞ জানাই অনেক অনেক ধন্যবাদ রইল বিশ্বাস করুন আপনাদের এই সমস্ত মরাল সাপোর্ট আমাদের মনোবলকে অনেক বৃদ্ধি করে দেয় যে আলহামদ ইল্লাহ আমরা যাদের জন্য পরিশ্রম করছি এত কষ্ট করে সঠিক ইসলামিক ইতিহাস বা ইসলামিক সংবিধান মাসলা মাসাইল আহকাম তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আলহামদ শুক্রুল্লাহ আল্লাহর বান্দারা শিখছে নবীর উম্মতরা সঠিক জিনিস জানছেন এগুলো যখন শুনি খুব খুশি হই মনে হয় যে আল্লাহামদ শুক্রলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেছে হয়তো এই জন্যই আল্লাহ আমাকে জীবন দান দিয়েছে যে আমি তাদের তার বান্দার সেবা করতে পারি বা নবীর উম্মতের খেদমত করতে পারি আর নবীর দিন নবীর আহলেবায়তের দিন বা আল্লাহর দিন ও দিনের আহকাম তার বান্দাদের কাছে বা নবীর উম্মতের কাছে পৌঁছে দিতে পারি হয়তো এই জন্য আল্লাহ আমাকে জীবনদান দিয়েছে বা আমার রক্ষা করেছে আলহামদ শুক্রলিল্লাহ আলহামদ শুক্রলিল্লাহ যত শুক্র আদায় করি কম তবে আপনাদের অনেক কৃতজ্ঞ যে আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন বা নিজের মতামতের মাধ্যমে এই যেগুলো বললেন আপনারা জানেন না কত বড় সাপোর্ট করেছেন যে আজ আল্লাহ শুকর আমরা নবীর উম্মাদকে যে সঠিক জিনিসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আশা রাখি হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি প্লাস আমরা সক্ষম হয়ে গেছি কারণ আলহামদুলিল্লাহ বহু দর্শক মানে লক্ষ লক্ষ না কোটি কোটি দর্শক যারা আমাদেরকে প্রতিদিন দেখছেন বা শুনছেন যখন তানাদের চিঠি আসছে মেসেজ আসছে ইমেল ফ্যাক্স বা ভয়েসমেল বা রেকর্ডিং যেভাবে হোক যখন তাঁরা নিজের মতামত আমাদেরকে জানাচ্ছেন যে হুজুর আপনার প্রোগ্রাম থেকে লাভবান হয়ে আমি এটা করা শুরু করেছি কি আপনার থেকে শিক্ষা পেয়ে আপনার কথার উপরে এইভাবে আমাল করছি বা নবীর দিনের ওপরে এইভাবে আমল করার চেষ্টা করছি বা এই সমস্ত ইসলামিক ইতিহাসগুলো আমি জানতাম না এখন আপনার মাধ্যমে জানতে পেরেছি বা জানছি আহমদুল শুক্রুল্লাহ আমি তখন আল্লাহর শুকর করি আর আমি প্রতিদিন শুক্রান নামাজ পড়ি যে আল্লাহ আমাকে তৌফিক দান করো যেন আমি এইভাবে তোমার বান্দাদের সেবা করতে পারি খেদমত করতে পারি তোমার দিন তোমার নবী যে দিন প্রচার করে গেছেন বা আহলে ব্যয় যে দিনের রক্ষা করে গেছেন জীবন দান দিয়ে সব কিছু কোরবান করেছেন তাঁরা এই দিনের রক্ষার জন্য এই সঠিক ইসলামিক সংবিধান বা দিনকে বাঁচানোর জন্যে এই দিন এবারে আল্লাহর বান্দাদের কাছে নবীর উম্মাতিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার অলমা উম্মাতি কাম্বিয়ায় বানী ইসরায়েল আও আফগাল মিন আম্বিয়া বানী ইসরায়েল আমার উম্মতের অলমারা বানী ইসরায়েলের নবীদের মতো নইলে বানী ইসরায়েলের নবীদের চেয়ে তো উত্তম আর বানী ইসরায়েলের নবীদের যে দায়িত্ব ছিল একবার ইতিহাস তুলে দেখুন তাহলে আমাদের দায়িত্ব আরও কত বড় হতে পারে আর সেই দায়িত্ব যদি আমরা পালন করি তো ওইরূপ আল্লাহর নিকটে স্থানও পাবো বা নবী আমাদেরকে সেইভাবে শেফাত করবেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সেবা করার এই খেদমত করার তৌফিক দান করুক আর নবীর দিন বা নবীর আহলেবায়তের দিন সকলের কাছে পৌঁছে দিয়ে যেন ওই স্থান প্রাপ্ত করতে পারি যে স্থানে আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চান আমার প্রিয় আপা কি ভাবিমা আপনার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি নিজেও দেখছেন অন্যদেরকেও দেখতে বলছেন তাদের কাছে অনুরোধ করছেন যে যেগুলি এই জিনিসগুলো দেখো শোনো বোঝার চেষ্টা করো তার উপরে আমাল করো বা সেটা মেনে চলার চেষ্টা করো আলহামদু শুক্রুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করুক আপনার পরিবারে সুখ শান্তি দান করুক বা আপনার ছায়া আপনার বাল বাচ্চাদের উপরে বাকি রাখুক আপনার মতো দর্শক বৃন্দদের সাপোর্ট এই যে কথাগুলো বললে না মানে যত ধন্যবাদ জানাই কম আর এর কথাগুলো এই কথাগুলো শুনে যে আমি কত শান্তি পেলাম আর কত যে আল্লাহর শুকর করব সে আমি ভাষায় বলতে পারছি না অনেক অনেক ধন্যবাদ রইল আপনার এবার আপনার বান্ধবীকে বলুন সময় করে যখনই সময় হবে এই অনুষ্ঠান দেখুক এতে তাদের জন্যেই মঙ্গল এটা আমি তাদের জন্যেই এই কথাগুলো বলছি যদি টিভিতে দেখানো আমার সময় পায় তো আমি যেমন বলছি বারবার অনুরোধ করছি তাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তো ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলুন ওখানে বেল বাটন আছে ওই বেল বাটনটা টিপে দিতে বলুন যখন আমার অনুষ্ঠান শুরু হবে অটোমেটিক মেসেজ এসে যাবে যে আবার অনুষ্ঠান শুরু হচ্ছে নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা যখন সময় পাবেন তখন দেখতে পাবেন কারণ আমার সমস্ত এপিসোড ইউটিউবে চ্যানেল উইন বাংলায় আপলোড করে দেওয়া হচ্ছে তো ওনাকে বলুন চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে আর চিকিৎসা স্বরূপ ওনাকে বলুন প্রতিদিন সুরায় হাসর এবং সুরায় তাকাসুর আলহাকুমত তকাসুর আর সুরায় বাকারার আয়াত নম্বর চুয়াত্তর এই তিনটি জিনিস পড়তে হবে সুরায় হাসর পুরো সুরা সুরায় আলহাকুমত তাকাসুর পুরো সুরা আর সুরায় বাকারার আয়াত নম্বর চুয়াত্তর পড়ে পানিতে ফুদে ওই পানিটা সারাদিন পান করতে হবে আশা রাখি ওই পাথর গলে বাহির হয়ে যাবে কেননা ভিত্তিতে পাথর হলে বাহির হওয়ার রাস্তার থাকে না বা সম্ভাবনা খুব কম থাকে কিডনিতে পাথর হলে দুয়ার মাধ্যমে বা বিভিন্ন প্রসেস যেগুলো এই পর্যন্ত বলেছে আলহামদুলিল্লাহ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা আরাম পেয়েছেন রাস্তা হয়ে পাথর বাইর হয়ে যায় কিন্তু পিত্তের পাথর বাইর হওয়ার রাস্তা কম থাকে সেই এটা অপারেশন করার প্রয়োজন হতো যদি কষ্ট বেড়ে যায় তো আমি আমার উপদেশ হচ্ছে এই যে অপারেশন করিয়ে নিতে ভয় করার দরকার নেই আল্লাহ হায়াত মত আল্লাহ রাতে যদি সেরকম প্রয়োজন হয় তো অপারেশন করিয়ে নিতে বলুন আজকাল অপারেশনও সহজ হয়ে গেছে লেজার অপারেশনের মাধ্যমে কাটাকুটিও হবে না লেজার অপারেশনের মাধ্যমে ওই পাথর গুঁড়ো করে বের বের করে দিতে পারে তবে পিত্তের পাথর হলে তখন একটু অসুবিধা হয়ে যায় তাই আশা রাখি আল্লাহর এই কালামের প্রভাবে ওই পাথর গলে পানি হয়ে বাইরে হয়ে যাবে কেন আল্লাহর কালামে এই চোর আছে পাথরও গলে যায় পাথর ফেটেও পানি বাইর হয়েছে কোরআনে আছে তো আল্লাহর এই কালামের আসার যদি হয় তো আশা কি ওনার পিত্তের ওই পাথর গলে বাইর হয়ে যাবে তবে আল্লাহ তৌফিক দিক জাবানে সেই আসার যেন হয় দুয়ায় সেই আসার যেন হয় আর এর জন্যে সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক বা মানবিক পবিত্রতা নাচিস বা হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে তারপরে তার কালামের একটা আশার হবে আশা রাখিয়ে আপনার বান্ধবীকে এই চিকিৎসা বলে দেবেন উনি লাভবান হবেন বা নিজের কষ্ট থেকে মুক্তি পাবেন আসুন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম হুজুর আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আমি আপনার থেকে জানতে চাই যে আমার স্বামী দুটো বিয়ে করেছে সে আমার কথা ভালোভাবে শোনে না টাকা পয়সা ভালোভাবে দেয় না আমি সেই জন্য বলছি কী দোয়া পড়বো কী পড়লে তবে উনি আমার মতে কথা মতন চলবে সে শুধু আমার কথা অবহেলা করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় কাকিমা আপনার ফোনের জন্যে বা আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি চিন্তা করবেন না শরিয়াতে এক থেকে দুটি বিয়ে কি চারটি বিয়েরও অনুমতি দেওয়া হয়েছে তবে প্রয়োজনে মনোরঞ্জনের জন্য নাই এটা যেন সবাই বুঝে নেয় আর দ্বিতীয় বিয়ের অনুমতি তখন দেওয়া হয়েছে যখন দুই বর মাঝখানে আদালত তারা কায়েম রাখতে পারবে ন্যায় বিচার বা ইনসাফ করতে পারবে নতুন বউকে পেয়ে পুরনো বউকে যেন ভুলে না যায় বা তার সঙ্গে যেন অন্যায় না করে তার সঙ্গে যেন দুর্ভাব না করে তার প্রয়োজনকেও যেমন কমনভাবে পুরো করতে হবে যেমন নতুন স্ত্রীর বউ স্ত্রীর বা বউয়ের প্রয়োজনকে পূরণ করছে এই ইনসাফ যদি না করে তো দ্বিতীয় বিয়ে তার জন্য ঠিক নয় শরীয়তে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া হয়েছে প্রয়োজনে তৃতীয় বিয়েরও অনুমতি দেওয়া হয়েছে প্রয়োজনে তবে শর্ত রাখা হয়েছে দুই স্ত্রীর মাঝখানে ইনসাফ কায়েম রাখতে হবে যদি না ইনসেফি করে একজনকে ভালো দৃষ্টি দেখে আরেকজনকে খারাপ দৃষ্টি দেখে একজনের সমস্ত মনোকামনা আশা পুরো করছে আর আরেকজনকে অবহেলা করছে ইগনোর করছে যেমন আপনি বললেন এটা কিন্তু গুণা মহাপাপ তাই আপনার স্বামীকে এটা বলুন সে যেন এনসাফ করে তবে আমি একটা উপায় বলে দিচ্ছি করে দেখুন হয়তো আল্লাহ তার মনে প্রভাব সৃষ্টি করে দেবে আর সে তখন আপনার কথা শুনতে বাধ্য হবে সুরায় রুম আয়ত নম্বর একুশ মনে থাকবে সুরায় রুম আয়ত নম্বর একুশ কোনো মিষ্টির ওপরে নিরানব্বই বার পড়ে শুক্রবারের দিন যদি পড়তে পারেন খুব ভালো দুপুরের সময় পড়ে ওই মিষ্টিটা কোনো বাহানায় কোনো সলনায় নিজের স্বামীকে খাইয়ে দিন কখনো কখনো আপনার হাতেরও কিছু তো উনি কান মিষ্টি কিছু তৈরি করুন কি বাইরে থেকে এনে ওই মিষ্টির ওপরে সুরায় রুমের আয়ত নম্বর একুশ যে আয়াতের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা বা মিলনের জিকির করেছে মহাব্বতের জিকির করেছে ওই মিষ্টিটা খাওয়িয়ে দিন ইনশাল্লাহ আপনার স্বামী নতুন যখন আপনি এসেছিলেন যেমন ভালোবাসত বা আপনার কথা শুনতো আপনার মনোকামনা আশা পুরো করার চেষ্টা করত পুনরায় আবার ওইরূপ ভালোবাসবে বা ওইরূপ আপনার মনোকামনা ইচ্ছা পুরো করার আপ্রান্ত চেষ্টা করবে আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি আপনাদের এপিসোড দেখি আমার খুব ভালো লাগে আপনি আমাদের যেমন শিক্ষা দিচ্ছেন আমি আপনার শিক্ষার মতন চলার চেষ্টা করছি আমরা আমাদের ফ্যামিলির সবাই আপনার এপিসোড দেখে সবসময় আমরা চ্যালেঞ্জ উইন দেখি আপনার শিক্ষা আমরা অর্জন করছি আমার প্রশ্ন হলো হজরত আলী আলাইসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল না ওনারা চলে গিয়েছিল এটা জানি না আমাদের ভালো করে বলে দিন ওনারাই ইরাকে ছিল ওনাদের ওনারা চলে গিয়েছিল না ওনাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল এটা আমাদের ভালো করে বুঝিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত সোনামণি আমার প্রিয় ছোট বোন তোমার ভয়েস মেলের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে কথাগুলো বলেছ তুমি আমাদের অনুষ্ঠান দেখছো বা তোমার পরিবারের সকলেই আমাদের অনুষ্ঠান দেখছেন এটা জেনে বা শুনে খুব খুশি পেলাম খুব খুশি হলাম আল্লাহ তৌফিক দান করুক তোমাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক তোমার মা বাপের বা তোমার পরিবারের সকলের মনোকামনা আশা আল্লাহ পুরো করুক সকলকে আল্লাহ সুখ শান্তি দান করুক দীর্ঘজীবী করুক তোমাকে আল্লাহ দীর্ঘজীবী করুক তোমার মাথার ওপরে তোমার মাতা পিতার ছায়াকে বাকি রাখুক তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারো আল্লাহ সেই তৌফিক দান করুক আর তোমার ভবিষ্যৎ বা পরকাল যেন উজ্জ্বল হয় আল্লাহর কাছে আমি এই দোয়া করি সোনামণি আমার প্রিয় ছোটো বোন তুমি জানতে চেয়েছ যে হজরত আলী আলাইসালাম বা ওনার পরিবার বা ওনার সন্তানাদিরা ইরাকে কেন গিয়েছিলেন ওনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল না ওনারা স্বেচ্ছায় গিয়েছিলেন তো আমার সোনামণি প্রিয় বোন ওনারা আগে মদিনায় বসবাস করতেন কিন্তু ওনাদের জন্যে মদিনার পরিবেশ খুব কঠিন হয়ে গিয়েছিল নবী ও নবীর আহলে বায়তের থেকে মুসলমানেরা নবীর উম্মাতিরা আরও নিকট করে বলছেন নবীর সাহাবিরা এমন দুর্ব্যবহার করা শুরু করেছিল যার পরে ওনারা ওখানে শান্তিতে থাকতে পারছিলেন না বহু আঘাত করেছিলেন নবীর কন্যা মা ফাতেমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ওনার পাঁচরার হাড় ভেঙে দিয়েছিল জ্বলন্ত দরজা ওনার উপরে ফেলা হয়েছিল হজরত আলী ইসলামকে দড়ি বেঁধে ঘর থেকে বাইরে নিয়ে আসা হয়েছিল বা নবী ও নবীর আহলে বায়তকে নবীর পরে যা জুলুম হয়েছে যা অত্যাচার হয়েছে ইতিহাস সাক্ষী ভাষায় বর্ণনা করা সম্ভব নয় তো ওনাদেরকে ওনার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল আর পরিবেশ ওনাদের বিরুদ্ধে করে দেওয়া হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে তাই ওনারা মজবুরিতে হিজরত করেছিলেন যেমন মক্কায় কাফেররা নবীকে নির্যাতন করছিল জ্বালাতন করছিল কষ্ট দিচ্ছিল বলে আল্লাহ নবীকে হুকুম দিয়েছিল আপনি এখান থেকে ভ্রমণ করে যান হেজরত করে যান এখানে থাকলে হয়তো এরা আপনাকে মেরে ফেলবে ওইরূপ নবীর আহলে বায়েত নবীর পরিবার তারা যখন নবীর পরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বা কষ্টে পাচ্ছিল বা মুসিবতে ছিল তখন আপনারা জানেন আমার দর্শক জন্য বলতে চাই যে এমাম নবীরা ওনারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করেন না কোনো কাজ করেন না তাই আল্লাহর ইশারায় ওনারা ওখান থেকে ভ্রমণ করেছিলেন ইরাকে গিয়েছিলেন কেননা সে সময় ইরাকে ওনাদের মান্যকারীরা অনেক ছিল ওনাদের অনুগামী অনুসারীরা আশা রাখি আমার প্রিয় বোন তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ মদিনায় ওনাদের জীবনকে বড় কঠিন করে হয়েছিল করা হয়েছিল বা ওনাদের জীবন খুব সংকটে ছিল ওনাদের ওপরে জুলুম অত্যাচার হচ্ছিল তাই বাধ্যমূলক ওনারা নিজেরাই মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন আর ইমাম হোসেন আলাইসালামকে তো এ যে চিঠি লিখেছিল যে হয় বায়াত করো আর নইলে যুদ্ধ করো যেটা ইতিহাসে লেখা আছে নিজের গভর্নরকে দিকে ছিল যদি এমাম হোসেন বায়াত না করে তো এমাম হোসেনের মাথা কেটে নাও তো মদিনায় ওনার মাথা কেটে নেওয়া হতো যদি উনি থাকতেন তাই উনি ওখান থেকে হেদায়তের উদ্দেশ্য নিয়ে যেটা এমাম নিচে বলেছিলেন খরস্তুল তালাবের ইসলাম উম্মাত জাদ্দি আমার নাম আমার উম্মাতরা পথভ্রষ্ট হয়ে গেছে এরা শরীয়ত বিরুদ্ধ হয়ে গেছে এরা শরীয়ত বলে গেছে নবীর সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ককে এরা ভুলিয়ে দিয়েছে যে নবীর আহলে বায়াতকে ভালোবাসার হুকুম কোরআন দিয়েছে কুল্লা আসলকুম আলে আজরান ইল্লাল মোয়াদ্দাতা ফিল করবা আমি কিছু চাই না শুধু আমার আহলে বায়াতকে ভালোবেসো এইভাবে আল্লাহ নবীকে হুকুম দিয়েছিল যে তুমি বলে দাও তোমার উম্মতকে যে আমার আমার এই রেসালাত পৌঁছানোর জন্য এই দিন পৌঁছানোর জন্যে বা এই ইসলাম যে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এর পরিপ্রেক্ষে আমি কিছু চাই না শুধু আমার পরে আমার আহলে বায়াতকে ভালোবেসো আমার আহলে বায়াতের সঙ্গে জড়িত থেকো তাদের সঙ্গে জড়িত থেকো তাদের যত্ন করো তাদের সেবা করো কিন্তু যুগ তাদের বিরুদ্ধে হয়ে গিয়েছিল জালিমরা যারা সুযোগে ছিল নবীর পরে তারা যখন জোরপূর্বক রাজত্ব লাভ করলো তখন সেই আহলে ব্যতের ওপরে যাদের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছিল জুলুম করা শুরু করেছে তাই সেই জুলুম অত্যাচার থেকে শান্তি পাওয়ার জন্যে বা আল্লাহর ইশারা বা হুকুমে ওনারা ইরাক চলে গিয়েছিলেন আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছেন আমার প্রিয় বোন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি আলিপুর থেকে বলছি আমার নাম মমতাজ বেগম আমার প্রশ্ন আমি উজু বিষয়ে বলতেছি নবী কোরআনের কোথায় উজুর নিয়ম করেছেন সেটা বলি শূন্য ফরজ তাকে বলে সেটা বলতেছি যে আমি যখন হাত পা নোংরা থাকে আগে ধুয়ে ফেলে তারপর হাতে তিনবার পানি নিয়ে তিনবার হাত ধুই সুন্নত মুখে তিনবার পানি দেই সুন্নত নাকে তিনবার যদি নোংরা নাকে থাকে তাহলে ওইটা তিনবার পানি দেওয়া সুন্নত তারপর হাতে পানি নিয়ে যদি কলের হোক বা নদীর হোক কলের পানি হলে হাতে নিয়ে বলি যে পবিত্র থাকার জন্যে আমি উজুর সহিত করিতেছি ওয়াজিব করবো তানে লাল্লা একবার পানি দেওয়া ওয়াজিব ওয়াজিব মানে ফরজ দুইবার পানি দেওয়া সুন্নত তিনবার পানি দেওয়া মুখরূপ তারপর আমি মাথার মোছা করি করার পরে হাতের কিলকেনি থাকে তিনবার ধুই ডান হাত আগে ডান হাতের পানি দিয়ে ডান হাত ধুই বাঁ হাতের পানি দিয়ে বাঁ হাত ধুই তারপরে পায়ের মশা করি তারপর আমি এখন পুজোর চূড়াটা বলছি যে কোরআনের চূড়া মায়দা আয়াত নম্বর ছয় বিসমিল্লাহ রহমানের রাহিম ইয়া ইউহাল্লাজিনা আমানু লা কুন্তুম মিরাজ সালাতে ফাকসুলু উজুহাকুম আইডিয়াকুম লাল মারাফি ওয়ানসুরুম পেরুহুসিকুম আরজুলাকুম কাবে ইন মৌলানা সাহেব আমি এইভাবে নিজেকে উজু করি শিখি শিখিয়ে তারপর অন্যদেরকে বলছি দেখাই দিচ্ছি সব কিছু তারা যারা শুনছে তারা করছে যারা শুনছে না সেটা করবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আহলে ব্যায়তের পথিক সত্তর পথের পথিক সেরাতুল মুস্তাকিমের ওপরে চলতে চাচ্ছেন আল্লাহ রবুল আলমিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনি আপ্রান্ত চেষ্টা করছেন ওইভাবে চলার বা ওইভাবে ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে পালন করা যেভাবে আল্লাহ রসুলের হুকুম হয়েছে বা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনে পাকে পবিত্র সুরায় মায়েদার আয়াত নম্বর ছয় এরশাদ হচ্ছে যেখানে অজুর নিয়ম বলা হয়েছে যেটা আপনি বলেছেন কিছু ওর মধ্যে অসুবিধা ছিল বলে আমি পুনরায় আমার দর্শক বিন্দুদের জন্যে ওই আয়াত পড়ে ওর ব্যাখ্যা করতে চাই যে আয়াতে কোরআনে অজুর হুকুম দেওয়া হয়েছে আমার প্রিয় বোন উনি অজু বলেছেন তবে উনি হয়তো ওইভাবে সাজিয়ে বলতে পারেননি যেভাবে আমি বলি তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা জিনিসটা বুঝুন বা বোঝার চেষ্টা করুন কোরআনের বিরুদ্ধে যে কিন্তু কোনো লাভ পাবেন না কোনো এবাদত কবুল হবে না সমস্ত পরিশ্রম সমস্ত এবাদত বিফল যাবে নামাজ রোজা যা কিছু করছেন যদি ওইভাবে না করেন যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে কিন্তু সব বিফল হয়ে যাবে বেকার হয়ে যাবে কোরআন বলছে অজু করার সময় এইভাবে অজু করো বিসমুল্লাহ রহমান রহিম ইয়াইউল্লাদিনা আমন কুম তুম এলা সলাতে ফকসুল উজু হাকুম ওয়া আইদি হাকুম এলাল মারাফিক ওম সৌবের ওস হাকুম ওয়া আরজুল হাকুম এলাল কাবাইন হে বিশ্বাসীগণ যখন তোমরা নামাজ কায়েম করবে অর্থাৎ নামাজ পড়তে যাবে তো তার আগে অজু করবে তো অজু করতে হবে কীভাবে ফকসুল উজু হাকুম ধুইবে নিজের মুখমণ্ডলকে এটা কিন্তু ফরজ অজু মানে ওয়াজিব যেগুলো করতে হবে না করলে অজু হবে না তার আগে যেটা নবী করিম সাল্লাম বলেছেন সুন্নত মানে আগে দুই হাতের গোস পর্যন্ত তিনবার ধোয়া এটাকে সুন্নত বলা হয়েছে বা তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া এটাকে সুন্নত মানে এটা করলে ভালো না করলে যে অজু হবে না এটা এমন নয় কোরআন কি বলছে ফকসুল উজাকুম মানে হাতে পানি নিয়ে নিয়াত করতে হবে যে আমি অজু করিতেছি পবিত্র হইবার জন্য বা পবিত্র থাকিবার জন্য কোরবাতেন আল্লাহ আর যদি নামাজের সময় হয়ে থাকে তখন বলবেন আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্য ওয়াজিব কোরবাতেন আল্লাহ বলে হাতে পানি নিয়ে এবার কোরআন কী বলছে ফকসুল উজু আকুম চেহারাকে ধুতে হবে এই চুল ওঠার জায়গা থেকে নিয়ে যে পুরো মুখমণ্ডলটা যাকে চেহারা বলা হয় বা মুখ বলা হয় পুরো মুখটাকে ধুতে হবে এক থেকে দুবার পানি দিয়ে ধুতে হবে দুবারের বেশি কিন্তু পানি দিলে হবে না একবার ফরজ দ্বিতীয়বার সন্ন্যত তৃতীয়বার মকরো না তৃতীয়বার হারাম এক থেকে দুবার পানি দিতে হবে দিয়ে ভালো করে চেহারাকে ধুয়ে নিতে হবে সমস্ত জায়গায় যেন পানি পৌঁছে যায় মানে ভোমার ভিতরে বা গোপের ভিতরে বা দাড়ির ওপরে ভালো করে চেপে পানি পৌঁছে দিতে হবে যতটুকু পৌঁছে যায় তবে চেহারা যেটা প্রকাশ সামনে দেখা যায় স্কিন যেন পুরো ভিজে যায় বা সমস্ত জায়গায় পানি পৌঁছে যায় ফক্সুল উজি হকম কোরআন বলছে নিজের চেহারাকে দেও ফক্সুল উজি হকম আইদি হকম এলাল মারাফি আর নিজের কনিকে মানে হাতকে ধোক কিনের পর্যন্ত এই কিনের ওপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত ধুতে হবে বাম হাতে পানি নিয়ে ডান হাত ধুতে হবে তারপর ডান হাতে পানি নিয়ে বাম হাতকে ধুতে হবে এক থেকে দুবার পানি দিতে হবে তার বেশি না এক থেকে দুবার একবারে মনে করুন ওপর দিক থেকে দিলেন একবারে নিচের দিক থেকে দিলেন মানে ওপর পিঠে নিচের পিঠে একবারে দিয়ে ভালো করে ওটাকে আঙুলের মধ্যে আঙুল দিয়ে ভালো করে ওপরে নিচে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে ফক্সুল উজু হাকুম আই দিয়ে মারাফে মারাফি হাতকে ধোক কিনে পর্যন্ত তো এই কোহনি পর্যন্ত ধুতে হবে হাতকে দুই হাতকে যেমন আমি দেখালাম বা বললাম বাম হাতে পানি নিয়ে ডান হাতকে ধুতে হবে আগে তারপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতকে ধুতে হবে দুই হাত ধোয়ার পরে কিন্তু ওই পানি যেটা হাতে লেগে আছে ওই পানি দিয়ে মশা করতে হবে অন্য আর এক্সট্রা কোনো পানি নিলে হবে না এখানে পরিষ্কার বলা হয়েছে ফকসুল উজিহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ধো নিজের চেহারাকে এবং হাতকে কোনা কিনে পর্যন্ত ওয়ামসাহু এবারে হুকুম চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ফাকসিলু এবার কোরআন বলছে ওয়ামসাহু বে রৌসেকুম আরজুলক মিলাল কাবাইন মাসা করো মানে পোছো মাথার মাসা করতে হবে মাথার মধ্যস্থল থেকে নিয়ে চুল ওঠার জায়গা পর্যন্ত মানে কপালে হাত টাচ হলে হবে না যেটা ধোয়া হয়েছে ওই ধোয়া জায়গায় যেন হাত না লাগে মাথার মশা করতে হবে মানে চুল ওটা স্থান পর্যন্ত আমরা ওটাকে মাথা বলি তো মাঝখান থেকে টেনে সামনের দিকে আসতে হবে বেজে হাত তিন আঙুল দিয়ে হোক চার আঙুল দিয়ে পাঁচ আঙুল দিয়ে হোক এবার পুরো হাতটাকে ওপর থেকে টেনে নিচের দিকে নিয়ে আসতে হবে যাদের চুল বড় তারা শীতে তৈরি করে নেবে মাঝখানে দিয়ে মাসা করবে তো এইভাবে কোরআন বলছে ফামসহু ওয়ামসহু বে রোস একুম মাথার মশা করো আর্জুল একুম এলাল কাবেন আর নিজের পায়ের মশা করবে মানে ওই হাতের যে ভিজে রসটা আছে তরল পদার্থ লেগে আছে মানে লিকুইডটা পানিটা লেগে আছে ওই পানি দিয়েই কিন্তু পায়ের উপরে মশা করতে হবে মনে করুন পায়ের উপরে এইভাবে আঙুলের ওপর থেকে হাত রেখে এভাবে উঁচোর দিকে টানতে হবে এলাল কাবেন কাবেন মানে পায়ের যে উঁচু স্থান গোছে গোছ গোছ যাকে আমরা বলি গোছের দিকে উঁচোর দিকে টেনে নিয়ে আসতে হবে কম রৌসকম রকম এলাল কাবেন মাথার মশা করো এবং পায়ের মশা করো আঙুলের মাথা থেকে নিয়ে কাবেন পর্যন্ত মানে উঁচু স্থান পর্যন্ত গোছ পর্যন্ত মনে মনে করো যেটা সরল ভাষায় বলতে সুবিধা তো চেহারাকে ধুতে বলা হয়েছে অজুতে দুই হাতকে ধুতে বলা হয়েছে আর মাথার মশা করতে বলা হয়েছে আর দুই পায়ের মশা করতে বলা হয়েছে ডান হাত দিয়ে ডান হাতে ডান পায়ের মশা করতে হবে বাম হাতে লিকুইড দিয়ে বাম পায়ের মশা করতে হবে এইভাবে শরিয়াতে বা কোরআন হাদিসে অজুর হুকুম দেওয়া হয়েছে এছাড়া যদি কেউ ভিন্ন অজু করে অন্য অজু করে মানে অজু করার আগে পা ধুয়ে নিতে হবে পা যদি ময়লা থাকে আগে ধুয়ে নিতে হবে কি শরীরে কোথাও যদি ময়লা থাকে আগে সেটা পরিষ্কার করে নিতে হবে অজুর সঙ্গে যদি পা দেওয়া হয় অজু বাতিল হয়ে যাবে কোরআনের বিরুদ্ধে চেয়ে যেন কেউ শরীয়ত বজায় করার চেষ্টা করবেন না যদি অজু না হয় তো নামাজ হবে না আর যদি নামাজ না হয় তো তার কোনো স্বভাব বা ফল পাবেন না তাই নিজের পরিশ্রম বা নিজের মেহনতকে যেন বিফল যেতে দেবেন না নষ্ট করবেন না ওইভাবে অজু করুন যেভাবে কোরআনে আল্লাহ আদেশ দিয়েছে ওইভাবে নামাজ পড়ুন যেভাবে কোরআন নামাজ পড়তে বলছে ওইভাবে রোজা রাখুন সে তত সময় পর্যন্ত যত সময় কোরআন রোজা রাখতে বলছে ওইভাবে হজ করুন বা জাকাত কমস আদায় করুন যেভাবে কোরআন বলছে তাহলে এই মেহনতের ফল সবাব আজের যা কিছু বলুন সেটা পাবেন আর যদি কোরআন ও হাদিস অনুযায়ী সঠিক হাদিস অনুযায়ী নবী ও নবীর আহলে ব্যয়ের যে রাস্তা দেখিয়েছেন এ থেকে দূরে যেয়ে যদি আমাল করেন তো তাদের কাছ থেকে সব নেবেন যারা ওই ভুল পথের উপরে রেখে চলে গেছে বা ভুল পথের শিক্ষা দিয়ে গেছে নবী আর নবীর আহলেবাদ কিন্তু শেফাত করবেন না আর আল্লাহর হুকুমের বিরোধিতা করলে কোরআনের বিরোধিতা করলে কিন্তু আল্লাহ কিছু দেবে না বরণ সাজা দেবে আশা রাখি এই জিনিসটা মনে রাখবেন এবার একটা শেষ প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার নাম ফাতেমা খাতুন আমি ফালাকাড়া থেকে বলছি আপনি যেভাবে বাচ্চাদেরকে ভালো করার জন্যে কথা উপায়গুলো বলছেন সেটা উপায় করে আমার অনেক উপকার হয়েছে আপনি যে বলছিলেন যে সূরা আকাপ পরে পানিতে ফু দিয়ে বাচ্চাকে খাওয়ালে বাচ্চা সঠিক কথা শুনবে বাবা মার কথা শুনবে সেটা আমি করছি করার পর আমার ছেলে খুব ভালো হয়েছে এখন তো আমি এভাবে করি সেটা আর ঠিক হয় কি না সেটা বলবেন আমি তিনবার তিনবার সূরাটা পড়ি পড়ার পরে পঞ্চাতনের পাকে ওসলে করে আমি ফু দিয়ে পানিটা পান করাই করার পর আমার ছেলে খুবই এখন ভালো কিন্তু এখন নামাজ পড়ে নামাজ পড়ার সময় ওর পেশাব বাইর হয় অনেক রকম চোখি ওর নাকি নেওয়ার শব্দ করে পুরা ভয় ভীতু লাগে নানান রকমের মাথার যন্ত্রণা কথা যন্ত্রণা করে মাথায় পুরো চাপ দেয় পুরা ভয় ভীতু হয়ে আছে এটার যদি কিছু উপায় থাকে তাহলে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর আপনি যেভাবে নিজের বাচ্চাকে সরে একাফের আয়াত পড়ে পানি পান করাচ্ছেন ওইভাবে করাতে থাকেন পানাহারের সঙ্গে দিতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর কালামের প্রভাবে আপনার বাচ্চা সুবোধ হয়ে যাবে যা কিছু বলবেন তখন মেনে চলবে আর এখন যে ভয় পাচ্ছে বা অসুবিধা হচ্ছে তার জন্য আমি শুধু একটা উপায় বলে দিচ্ছি প্রতিদিন রাত্রে শোবার সময় আয়তাল কুরসি এবং মৌজাতাইন আয়তাল কুরসি এবং মৌজাতাইন প্লাস নাদে আলী বিসমুল্লাহ রহমান রহিম নাদে আলী আন মাধাল আল আজায়ব তাজিদ ও আউন আল্লাকা ফিন নওয়ায়েব কুল্ল হাম্মিন ওয়াগাম্মিন বে নবুয়া কয়া মোহাম্মদ বে বেলায়ত কয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী এটা পড়ে ওর বুকের ওপরে ফু দিয়ে দেবেন আর যদি ও নিজে পড়তে পারে কি আপনি যদি হাফ হাইকাল পড়ে সকাল সন্ধে ওর ওপরে দম করে দেন তো সমস্ত দিক থেকে নিরাপত্তায় থাকবে ইনশাআল্লাহ আর কোনো ভয় পাবে না কেননা ওর দেহ বন্ধ হয়ে গেলে তখন আর কোনো জিন বা ইন্স কোনো কেউ ওকে ক্ষতি করতে পারবে না বা কারোর নজর লাগবে না তাই আয়তাল কুরসি মৌজাতায়ন না দেয়ালি এগুলো পরে ওর ওপরে বুকে ফু দিয়ে দেবেন আর সকাল সন্ধ্যা যদি সম্ভব হয় হাফ হায়কাল পরে ওর দেহ বন্ধ করে দেবেন নিজের ওপরও পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর যদি কারোর নজর লাগে শরীর ভারী ভারী লাগে মাথা যন্ত্রণা হয় তো সঙ্গে সঙ্গে সুরায় নুন আল কালামের শেষ দুটি আয়েত বিসমুল্লাহ রহমান রহিম ওয়াই একাদুল্লাদিন আকা আকাবে আফসারিম লম্মা সময় জিক্র ইকুলুন ইন্নাউলা মজনুন ওমা হুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ এটা পরে ফু দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে নজর কেটে যাবে কি পানির উপরে পরে ফু দিয়ে ওই পানিটা ওকে পান করে দেবেন কে একটু শরীরের উপরে লাগিয়ে দেবেন হাতে মুখে লাগিয়ে দেবেন সঙ্গে সঙ্গে শান্তি পেয়ে যাবে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমার দর্শকবৃন্দু আজ সময় শেষ হয়ে গেছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপর যে নম্বর আছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিতে পারেন লিখেও পাঠাতে পারেন ইমেল করতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সঙ্গে সঙ্গে আরও একটা অনুরোধ করছি চ্যানেল ওয়েন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইউটিউবে যে নিজের মোবাইলে চ্যানেল ওয়েন বাংলাকে সাবস্ক্রাইব করুন যাতে যদি আমার অনুষ্ঠান আপনারা টিভিতে মিস করে ফেলেন কি দেখার সময় না পান তো নিজের মোবাইলে যখন ইচ্ছা তখন দেখতে বা শুনতে পারবেন কেননা আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে আশা রাখি আমার এই অনুরোধটা রাখবেন আর এই অনুষ্ঠান থেকে লাভবান হওয়ার চেষ্টা করবেন চ্যানেল ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত